السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিকি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে তাইমুমের অর্থ আবিধানিক এবং পারিবেশিক এবং পাশাপাশি তাইমুমের বিধান এবং দলিল আলোচনা হবে প্রথমত তাইমামের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা হ্যাঁ এবং এর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে চেহারা এবং দুহাতকে পবিত্র মাটি দিয়ে বিশেষভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা এবাদতের হ্যাঁ, উদ্দেশ্যে হ্যাঁ, এই কাজটুকু করা হ্যাঁ, মাসে করা চেহারা এবং দুই হাতকে মাসে করা পবিত্র মাটি দিয়ে বিশেষভাবে এবং আল্লাহর এবাদতের উদ্দেশ্যে এটা হচ্ছে পারিপার্শ্বিক অর্থ হ্যাঁ, এবং এরপরে যে ব্যাপার আসছে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 ধুয়ে ফেলো এবং নিজের মাথা মাসে করবে এবং পাকে টাকনু পর্যন্ত ধুয়ে ফেলবে আর যদি তোমাদের আর যদি তোমরা অসুস্থ হয়ে যাও হ্যাঁ অথবা তোমরা সফরে অবস্থান করো হ্যাঁ অথবা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে টয়লেট থেকে অথবা তোমরা স্ত্রী সহবাস করো অথচ তোমরা তখন কোনো পানি পাচ্ছ না এমত অবস্থায় পবিত্র মাটি দিয়ে তোমরা মুখ করে নেবে এবং সেটা কিভাবে করবে তোমাদের চেহারা এবং হাতকে মাটি দিয়ে মাসে করে নেবে আল্লাহ কখনো তোমাদের ব্যাপারটাকে জটিল করতে চান না তোমাদের উপর কোনো বিধান চাপিয়ে দিতে চান না বরং আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে এবং তার নেমতকে তোমাদের উপর পরিপূর্ণভাবে দিতে হ্যাঁ, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাইলে এখানে আপনার তাইমুর কথা এসেছে আয়াতের মধ্যে আল্লাহ তাইমুর কথা বলেছেন তাইলে অজুর বিকল্প হিসেবে তাইমুম করা যেরকম ওয়াজিব অজু করাও আপনার ওয়াজিব এবং রসুল আকরম সাহেব হাদিস দ্বারাও সেটা প্রমাণিত রসুল আকরম সাহেব এক হাদিসের মধ্যে বলেন যেটা আমরা আবুদাবাদের মধ্যে পাই তিনশো উনত্রিশ এবং ত্রিমিজের মধ্যে একশত চব্বিশ যেটা কালবানী রাহমাল্লাহ বিশুদ্ধ বলেছেন হাদিস নম্বর এরওয়াল গালির একশো তিপ্পান্ন সেখানের মধ্যে রসুল বলেন الصعيد طيب كافيك وإن لم تجد الماء عش حجج فإذا وجدت الماء فامسه بشرتك রসুল আকরম বলেন এই হাদিসের মধ্যে যে যেটা পবিত্র মাটি সেটা তোমার জন্য যথেষ্ট যদি তুমি পানি দশ বছর যাবত না পেয়ে থাকো তাহলে তোমার পবিত্র মাটি দিয়ে তো এমন চলবে কিন্তু যখনই পানি পাবে তখনই অবশ্যই শরীরের হ্যাঁ, শরীরকে সেটা দিয়ে ধোয়ার চেষ্টা করবে তাইলে পানি আসলে আর তো এমন চলবে না এটা হচ্ছে কথা আরেকটি হাদিসের মধ্যে রসুল আকরম বলেছেন মসজিদ যে জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে হাদিসটি বোখারের হাদিস তিনশত পঁয়ত্রিশ নম্বর হ্যাঁ এরকম ভাবে সমস্ত ওলামাইকেরাম তাই হ্যাঁ আপনার শরীয়ত হ্যাঁ সম্মত হওয়ার ব্যাপারে একমত এতে কোনো সন্দেহ নেই যদি তার শর্ত সমূহ পাওয়া যায় এবং সেটা পবিত্রতার পানির পরিবর্তে পবিত্রতার একটা মাধ্যমও বটে হ্যাঁ এবং এটার মাধ্যমে তেমনের মাধ্যমে সেই জিনিসগুলো করা যায় যেগুলা পানি দ্বারা পবিত্রতার অর্জনের মাধ্যমে যায় যেমন সালাত আদায় করা তবাফ করা এবং কোরআন তেলাওয়াত করা ইত্যাদি এবং হ্যাঁ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তাইমের বিধিবদ্ধতা এটা আপনার কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত হ্যাঁ এবং এরকমভাবে উম্মতের ঐক্যমতের দ্বারা প্রমাণিত বিশ্বজ্ঞানদের যারা গবেষক তাদের ঐক্যমতের ভিত্তিতে প্রমাণিত আল্লাহ জাহান আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তো দান করুন ওসল্লাহ আলা ওয়ালা আলহি